على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আজ বারো ভূঁয়া বারো ভূঁয়া গ্রামের মসজিদ প্রাঙ্গনে এক মজলিস মাহফিলও বললে ভুল হবে না বোধহয় মাহফিলের এলান হয়েছে আসলে এটা প্রচলিত মাহফিল না এটা আসলে এটাকে ইসলাহী মজলিস বলা যায় বিভিন্ন রকমের মাহফিল হয় দিনের মাহফিলে সেগুলোকে অস্বীকার করা যায় না দেশের লোকজন মিলে চাঁদা টান্দা করে চাউল টাউল উঠায় বড় বড় বক্তাদেরকে দাওয়াত করে বিভিন্ন রকমের দেশ বিদেশ থেকে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন টাইটেলের বক্তা আনা হয় তারা বয়ান করেন তাদের বিভিন্ন আওয়াজ সুর সার অনেক উন্নত মানের থাকে সেগুলো সাধারণত আমাদের দেশে ওয়াজ মাহফিল বলে তাই না এখানে তো এরকম কারবার না বোধ এটাও মাহফিল দিনে মাহফিল এটা ইসলাহী মজলিস অর্থাৎ এখানে যে বক্তা সেও চিন্তায় ব্যস্ত কি করে আমার সংশোধন হবে আমার এসলা হবে আমি আল্লাহ তালার কাছে অসন্তুষ্টির পাত্র না হয়ে সন্তোষ পাত্র হতে পারি সাথে শ্রোতাদেরকে সামিল করে নেয় ভাই আসেন আমি যে পথের প্রতীক আপনারা সে পথের প্রতীক হয়ে যান এক চিন্তায় চিন্তিত হয়ে যায় সকলে আসছি এক পথে মায়ের পেট থেকে যাব এক পথে কবরের পেটে যাব কাজেই একই আল্লাহর বন্দা একই নবী করিম সাল্লামের উম্মত একই কলমা সবাই পড়েছি একই কোরআন বিশ্বাস করি এর পরে যে বিভিন্ন এলাকায় আমরা বাস করলেও নাম আমাদের বিভিন্ন হলেও দিনের বিভিন্ন কাজের সাথে আমরা শরিক হলেও বিভিন্ন লোক বিভিন্ন দিনের কাজ করে কেউ মসজিদের ইমামতি করে একটা কাজ কেউ মহাজিনে করে আর একটা কাজ তো দুজন তো হক কাজই করতেছে ঠিক না আবার কেউ মসজিদের কমিটির সদস্য হই সে আর একটা কাজ করে ঠিক না এমনি ভাবে কেউ আবার দাওয়াত তবলিগের কাজ করে সেটা একটা দিনের বড় আজিমুসান কাজ এরকম ভাবে কেউ মাদ্রাসা করি মাদ্রাসার শিক্ষক হই কেউ মাদ্রাসার সাহায্যকারী হই কেউ মাদ্রাসার ছাত্র হই এখানে কোন এক কাজে আমরা লিপ্ত আছি কিন্তু আসলে মূলে তো আমরা এক আল্লাহর বন্ধা এক কলমে আমরা পড়েছি এক পথে আমরা আসছি এক পথে আমরা যাব বলতে গেলে একই মজাবে বিশ্বাসী আমরা হানাফি মজাবের লোক ঠিক না আপনাদের আমাদের সবার মজাব কি হানাফি মজাব সেদিক আমরা একই আছি একই কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি আর হজ করতে গেলে রসুল্লাহ সাল্লাহ সালামের দরবারে রোজা থারে সালাম দেওয়ার জন্য সবাই একই জায়গায় যায় কি কারণ মার্শাল্লাহ বহু দিক দিয়ে আমাদের মিল চালাতে ভাই এদিকে অবশ্য কাজ আমাদের কিছু বাগযোগ হয়ে গেছে বিভিন্ন কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি তো ওগুলো আসলে দেখার বিষয় না আল্লাহ তালা যাকে যে কাজ করান সে সে কাজ করবে কিন্তু যার যার স্থানে থাকে যার যার কাজে থাকে সকলকে এক আল্লাহ ফাঁকের সাথে সম্পর্ক আর মহব্বত করতে হবে কি হয় একজন লোক পোস্ট অফিসে চাকরি করে তো পোস্ট অফিসে চাকরি যারা করে এদের ভিতরে বিভিন্ন স্তর আছে কেউ অফিসার আছে কেউ সাধারণ কর্মচারী আছে কেউ লিখতেছে কেউ কেউ সিল মারতেছে একজন টিকিট বিক্রি করতেছে একজন খাম বিক্রি করতেছে একজন ফার্সেল তৈরি করতেছে কিন্তু সব একই অফিসের লোক পোস্ট অফিসের লোক কি কর সবাই কিন্তু সরকারের বাধ্য হয়ে চলে সরকারকে যেন ফাঁকি না দেয় সরকারের কেন অবাধ্য না হয় চেষ্টা সবাই করে একই সরকারের কাছে সবার বেতন নিতে হয় ঠিক এমনি ভাবে আমরা মুসলমান আল্লাহর বন্দা আল্লাহ পাকের উপর আমাদের ইমান রসুল সাল্লাহ সাল্লামের পর আমাদের ইমান কোরআনে পর আমাদের ইমান আখেরাতের পর আমাদের বিশ্বাস এই দিক দিয়ে আমরা সবই এক এখন কেউ ইমাম হয়েছি কেউ মহাজন হয়েছি কেউ মুসল্লি হয়েছি আর কেউ মুদারেস হয়েছি আর কেউ মোবাল্লিক হয়েছি কেউ মুজাহিদ হয়েছি তাতে কি আছে এগুলো কাজ কামের নিয়ম বাগযোগ করে কাজ কাম করতে হয় কিন্তু সকলে যার যার কাজের ভিতরে থাকে এক আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করতে হবে এই কথাই আসলে আমাদের বুজুর্গ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সংসারে যেরকম কেউ কামাই করে একজন লোক সংসারে কামাই করে আর অন্যরা সকলে মিলে খরচ করে কিন্তু কেউ বাজার করে আর কেউ রান্না করে যে কামাই করে সে কিন্তু রান্না করে না রান্না করে আর একজনে সকলে মিলে মিলেমিশে থাকে যাতে করে একটা উন্নত সংসার তৈরি হয় উন্নত একটা পরিবার সোনালী সংসার গড়ে ওঠে দোস্ত দুনিয়াতে আল্লাহ পাক রব্বাল আপনাকে আমাকে এক একজনকে এক এক কাজ দিয়েছেন বটে কিন্তু আপনারা আমরা সকলে মিলে যদি এক আল্লাহ পাকের সঙ্গে দিলকে লাগাই দিই আর সকলে যদি চিন্তা করি যে তার কাছ থেকে আমরা আসছি তার কাছে যাব আমরা সব আল্লাহ তালার কাছ থেকে আসছি রোজ জগতে আল্লাহ তালা আমাদেরকে নিজেই কুদরতিভাবে সৃষ্টি করে কাছে রাখছিলেন সেখান থেকে একে একে পাঠাইছেন প্রথম আদম আল্লাহ সাল্লামকে পাঠাইছেন এরপরে দোস্ত লক্ষ লক্ষ নবী এবং কোটি কোটি উম্মদকে তিনি পাঠাইছেন পাঠাচ্ছেন নিয়ে যাচ্ছেন আবার পাঠাচ্ছেন নিয়ে যাচ্ছেন সিরিয়াল হিসেবে আসতেছে এবং যাচ্ছে কিন্তু এক জায়গার থেকে আসতেছি আবার এক জায়গায় যাবো আমরা ঠিক কিনা আরো মজার কথা হলো মানে ভাইও সবাইকে ইমানের সাথে যেতে হবে কলমার সাথে নাকি অন্য অন্য কিছুর সাথে গেলে হবে সবাইকে ইমানের সাথে যাওয়া লাগবে এদিক দিয়ে আবার এক রাখছেন নবী হও উন্মতি হও ইমাম হও মহাজিন হও যা করবা করো যাওয়ার সময় সবাইকে এক আল্লাহ করে ইমান নিয়ে কি করতে হবে যেতে হবে এই দিক দিয়ে আল্লাহ তালা সবাইকে এক রাখছেন এজন্য কারো সফর করার কোনো সুযোগ নাই ঠিক এমনি ভাবে কবরে যে আমরা যাব কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিনটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সকলেই সমান তিনটা প্রশ্নের উত্তরের ব্যাপারে সকলেই সমান বাবার আপনার জানি না মিটা আপনি কাজ লোকের সামনে কথা বলতে আল্লাহ আমার মাইকে লাগে না কি করেন আল্লাহ মেহরবানি আল্লাহ তালা আওয়াজ দিয়েছে তবু মায়ক না হলে দেশে গায়ের লোকের পরাণ ভরে না কষ্ট করে আইছে ওদের কথাটা মাইকে না বললে কি ওয়াজের মতো মনে হইল সে জন্য কিছু বলতেছি না নতুবা এগুলো তো প্রয়োজনও নাই আমার ভাইও আমাদের এই যে মাহফিল এটা হল চিন্তার কিছু খোরাক একটু ভাবনা চিন্তা আমার ভিতরে বেড়ে যায় সেজন্য এই ব্যবস্থা এদের এটাকে অন্য কিছুর থেকে ব্যতিক্রম কেন রাখা হয়েছে যে আমরা বলনেওয়ালা বক্তা তারও যে চিন্তার দরকার যে শ্রোতা তারও সে চিন্তার দরকার মরার চিন্তা আর মরার সময় কি নিয়ে যাবো সেই চিন্তা কি কাল এখানে যত বড় হন আর যত ছোট হন সবাইকে কিন্তু একই ব্যাপার স্যাপার চিন্তার ব্যাপারে সবাই সমান কেউ নিশ্চিন্ত না কত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঈদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া তিনি নবীদের সর্দার নবীদের নবী নবীদের ইমাম নবীল আম্বিয়া ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া খাতম নবীন শেষ নবী শ্রেষ্ঠ নবী এত টাইটেল এত পদবী এত পদমর্যাদা এত সম্মান এত মর্তবা সত্ত্বেও তিনিও বলতেছেন কেমতের দিন আল্লাহ ভাগ রহমত না করলে আমিও না আমি কেমতের মাঝে নাজার পেলে কিসের দ্বারাই পাবো আল্লাহ পাকের রহমতের দ্বারাই পাবো তাহলে উনার যদি আল্লাহ তালা রহমতের এত আশা এত ভরসা আর আল্লাহ রহমতের এত মুখাপেকি এত প্রয়োজনীয়তা উনি যে উপলব্ধি করেন তা আমরা কত বেশি আল্লাহ রহমতের মুখাপেকি বলেন ওনাকে ওই চিন্তায় কোন সময় অহংকার কি কোনা পরিমাণ অহংকার ওনার কাছে স্থান পাওয়ার সুযোগই পায়নি এক চিন্তা হে আল্লাহ আপনি কাজ করাচ্ছেন তাই করতেছি আপনি নবতী দিয়েছেন তাই আমি দায়িত্ব পালন করতেছি কিন্তু করতে পারতেছি কিনা সে ভয়ে জীবন ভর তিনি চিন্তায় চিন্তিত ছিলেন তবে দায়িত্ব পালন করে গেছেন কোন সন্দেহ নাই একশো ভাগ একশো ভাগ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রেসালতের দায়িত্ব নবুতের দায়িত্ব তবলিগের দায়িত্ব আল্লাহ পাকের আহকাম মানুষের কাছে পৌঁছাবার দায়িত্ব এবং আল্লাহ পাকের গোলামী করার পরিপূর্ণ হক দায়িত্ব তিনি একশো ভাগ একশো আদায় করেই গিয়েছেন এটা কোনো সন্দেহ নয় কেউ সন্দেহ করে আর মন্তব্য করে দোস্তার ইমান ক্ষত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেজন্য আমি বলছিলাম আমাদের এই ইজতেমা এই মাহফিল সুলুক মাহফিল ও দোস্ত আজিজ ও ইসলাহী মজলিস ইসলাহী মাহফিলের উদ্দেশ্য যে আমরা সকলেই এক ব্যাপারে সমান যে হ্যাঁ যে যা করতেছি করতেছি কিন্তু আসল কাজ করতেছি কিনা প্রস্তুতি আল্লাহ পাকের দরবারে আল্লাহ ফাঁকের দরবার আমাকে যেতেই হবে কি নিয়ে যাব কেউ যোগ্য হয়ে যাবে কেউ অযোগ্য হয়ে যাবে আমি যেন অযোগ্য না হয়ে যোগ্য হয়ে যেতে পারি কেউ আল্লাহ ফাঁকের দোস্ত হয়ে যাবে বন্ধু হয়ে যাবে আর কেউ আল্লাহ ফাঁকের শত্রু হয়ে যাবে দুশ্মন হয়ে যাবে আমি যেন আল্লাহ পাকের দুশ্মন হিসেবে আল্লাহ পাকের দরবারে হাজির না দেয় আল্লাহ পাকের বন্ধু হিসেবে যেন আল্লাহ পাকের দরবারে মৃত্যু করে হাজিরি দিতে পারি সেরকম যোগ্যতা অর্জন করার লক্ষ্যে আমাদের মেহনত রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বিশেষ করে ইন্তেকালের পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া করতেছিল আল্লাহ রফিক আল্লাহ রফিক আল্লাহ রফিক আল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি কয়েকটা কথা ওনার জবান থেকে বেড়ে গেছে তার ভিতরে এটা একটা সর্বশেষ কথা সর্বশেষ কথা দোস্ত হাদিসের কিতাবে পাওয়া যায় শেষ কথাটা বলতে বলতে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হুজুর সাল্লাহ সাল্লাম জীবনে একটা প্রথম কথা আছে একটা শেষ কথা আছে প্রথম কথা হুজুর সাল্লাহ সাল্লামের প্রথম কথা কি আল্লাহ পাক হুজুর সাল্লাহ সাল্লামের জবানকে ফোটাইছিলেন একটা কথা দিয়ে সেটা হল আল্লাহ একবার কবিরা আল্লাহ একবার কবিরা আল্লাহ একবার কবিরা আলহামদুলিল্লাহ কবিরা সুবহান আল্লাহ বুকরাতাম ওয়াসিলা আল্লাহ পাকের বড়ত্ব আর বড়াইয়ের সাথে ইসলামের জবান পড়ছিল আর কথা শুরু হয়েছিল আমার ভাইও আজিজ আপনারা আমাদেরও তো কথা শুরু হয়েছে কি দিয়ে দাদা দাদা নানা নানা করতে করতে আমরা কথা বলা শিখছি কি বলেন কিন্তু আল্লাহ পাকের হাবিব সাল্লামকে আল্লাহ তালা ব্যতিক্রম ভাবে তার কথা ফোটাইছেন তিনি আল্লাহ পাকের বড়াই আল্লাহ নামের সাথে এক নম্বরে দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা বড়াই আর বড়ত্বের বড়ানোর সাথে সাথে তার কথা ফুটছে আল্লাহ আল্লাহ আকবর কথির প্রথম কি আছে আল্লাহ আছে কি আল্লাহ আকবরের প্রথম শব্দ কি আল্লাহ তিনি আল্লাহ প্রথম বলছেন দুনিয়াতে দ্বিতীয়ত আকবর বলছেন তিনি আল্লাহ তালা জাতি নামের জিকির তার জবান থেকে প্রথম জারি হয়েছে এরপরে আল্লাহ তাদের সেফাতের নাম তার জবান থেকে প্রকাশ পেয়েছে জারি আল্লাহ আকবর দোস্ত বস একটা কথা আছে না মানুষ যে খাবার প্রথম খায় এরপরে যা খাবে ডেক দিলে কিন্তু ওই প্রথমটারই কি গ্রান আসবে ঠিক না যে ব্যক্তি প্রথমে পেঁয়াজ খায় বা মূলা খায় এবার যদি বিরিয়ানিও খায় তো ডেক দিলে কিসের গ্রান বেড়েবে মূলের গ্রান বা পেঁয়াজের গ্রানে বেড়েবে ঠিক না আল্লাহ পাক রব্বুল ইজাদ সাল্লামকে দুনিয়ার জীবনে প্রথম খাবার কথা বলার রোহানি খোরাক প্রথম খাবার খাওয়াইছেন আল্লাহ তার নাম প্রিয় নাম দিয়ে সুহান আল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বাস এরপরে তিনি যা কিছু রোহানি খাবার খেয়েছেন না কেন যত এলেন তিনি পেয়েছেন না কেন যত তৌফিক তিনি আল্লাহ পাকের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন না কেন কিন্তু দোস্ত তার জবান থেকে দ্বীপ থেকে সবসময় খোঁজাইতে আল্লাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ পাকের বড়াই আল্লাহ আল্লাহ করা জিকির করা আল্লাহর বড়াই বয়ান করা এটা দোস্ত নীরবে সরবে দিলে দিলে চুপে চুপে এবং মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তার জিন্দিগিটাই কাটছে কিসের ভিতরে আল্লাহ পাকের নাম জিকির মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন নিজে আল্লাহ জিকির করেছেন এবং মানুষের কাছে আল্লাহ পাকের বড়াইয়ের বড়ত্বের কথা বুঝায় বুঝায় দাওয়াত দিয়ে দিয়ে মানুষের দিলের ভিতরে এটা সেট করেছেন এবং সেট করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার সেজন্য আমাদের বুজুর্গের আবিষ্কার আমার পীর ও মোর্শেদ ফরাসির হজরত আব্দুল্লাহ হজরত মৌলানা শাহ আক্তার সাহেব দামাদুর খাতুন বলেন হ্যাঁ উনি বলেন আল্লাহ পাকের কত দরদি কত পেয়ারা কত আশেক বান্দা উনি সকলকে বলেন যারা মরিদ হও আর মরিদ না হও আল্লাহর বন্ধু তো সবাই আছো মুসলমান যারা আছো অন্য ফিরের মরিদ আছো উনি সকলকে বলেন তোমরা একটু আল্লাহর নামে জিকির করে নিও আল্লাহ আল্লাহ অনেক সময় অনেক লোক গাফেল থাকে দিন চলে যায় সত্য চলে যায় মাস চলে যায় কিন্তু আল্লাহ পাকের নামে জিকির করার তো অধিক হয় না উনি বলেন যে আরে আল্লাহ আল্লাহ এই নামটা জিকির যদি পারো তিনশো বার করো যদি না পারো একশো বার করো আর না পারলে পঞ্চাশ বার করো আর না পারলে কমপক্ষে দশ বার হলেও করো আর না পারলে কমাস কম দিনের শুরুতে একবার হলেও করো দিনের শুরুতে তুমি যদি আল্লাহ তোমার জবান থেকে দিল থেকে একবার আল্লাহ পাকের নাম বের হয় কিন্তু প্রথমবার আল্লাহ বললে জাল্লা জালাল বলতে হয় এটা ওয়াজিব বলেন যে এর তাসিরে সারাদিন তোমার ভিতর থেকে আল্লাহ পাকের নামের এর লজ্জাতার নুরানিয়াতার রোহানিয়াতার মজার বরকতে সারাদিন তোমার দিলের ভিতরে শান্তি তুমি উপলব্ধি করতে পারবে হর চিজ মে লজ্জত হ্যাঁ দিল মে মজা হো উলফত মে বরাবর হ্যাঁ ওফা হো কে জফা হো উলফত মে বরাবর হ্যাঁ ওফা হো কে জফা হো हर चीज में लज्जत है अगर दिल में मजा हो তুমি যদি ইমানের বদৌলতে আল্লাহ পাকের সঙ্গে তোমার একটা যোগাযোগের কানেকশন হয়ে যায় এরপরে আল্লাহ পাকের মহব্বতের বরকতে তার নামের সাথে একটা মহব্বতের কানেকশন যদি তোমার হয়ে যায় আর সে মহব্বতের সাথে তোমার দিল থেকে যদি আল্লাহ পাকের নামে জিকির বের আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলেন যে এই মহাব্বত নামের মহাব্বত জাতের মহাব্বত সিফাতের মহাব্বত যখন তোমার অন্তরে স্থান পাবে এরপরে তোমার দুনিয়ার জীবন হয় সুখে কাটবে না ডুবে কাটবে খায়ে কাটবে না না খেয়ে কাটবে সুস্থ অবস্থায় কাটবে না অসুস্থ অবস্থায় কাটবে যে কোনো অবস্থায় কাটুক না কেন বাইরে তোমার ভিতরে কষ্ট থাকবে তোমার দুঃখ লাগবে বাইরে তুমি উহ আহ কারবা কিন্তু দিলের ভিতরে তুমি শান্তি আর শান্তি অনুভব করবা বরাবর হে কে ওফা হো কে জফা হোক उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो सुहान अल्लाह দোস্ত সেজন্য আমার শেখ দামদ বরকাতুম বলেন আল্লাহর বন্ধুরা সবসময় আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছ সবসময় নিয়ামত ভোগ করতেছ সবসময় নিয়ামত ভোগ করতেছ একদিকের নিয়ামত ভোগ করতেছ না বহুমুখী নিয়ামত তোমার দিকে আল্লাহ পাকের খাজানা থেকে আসতেছি তোমার ব্রেনটাকে ব্রেনের রগগুলিকে তারগুলিকে তিনি ঠিক রাখছেন এবং ব্রেন চলাচলের জন্য ব্রেন শক্তি স্মরণ শক্তি বৃদ্ধির জন্য যে খোরাক এবং তেল পেট্রোল দরকার সেগুলো আল্লাহাক পাক রব্বুল পক্ষ থেকে সেগুলো আমদানি হচ্ছে তোমার বাহ দিচ্ছে না তোমার